আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আল্লাহ রসুলিল্লাহ ওয়াল আলহি ওয়াসাবি ওমান ওয়ালা আম্মাবাদ প্রিয় দর্শক আপনাদের প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আমরা শুরু করছি সোনালী শিশু অনুষ্ঠানটি ধারাবাহিক এই আলোচনায় আজকে আমরা যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব তা হচ্ছে যে শিশুদের মাঝে যারা দুর্বল বিশেষ করে আমরা কন্যা শিশুদের কথা বলেছি এবং তারপর আমরা ইয়াতিমদের কথা বলেছি তাদের জন্য একটু স্পেশাল অ্যাটেনশন দেয়া স্পেশাল কেয়ার দেয়া তাদেরকে একটু আরেকটু তাদের প্রতি এহসান প্রদর্শন করা তাদের প্রতি আরেকটু ভালোবাসা দেখানো তাদের প্রতি আরেকটু রহম দিল হওয়া এটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এটিকে উৎসাহিত করেছেন এবং কেয়ামতের দিন এর পুরস্কার হিসাবে রাসুল সালাম বলেছেন যে জান্নাতে আমি এবং কন্যা সন্তানদেরকে যিনি উত্তমভাবে লালন পালন করেছেন করছেন এবং যে ব্যক্তি ইয়াতিমদেরকে উত্তমভাবে লালন পালন করছেন তাদের অবস্থা হবে কাছাকাছি একই সাথে অথবা পাশাপাশি কাছাকাছি আমরা আজকে এই বিষয়ে দ্বিতীয় গতকাল আমরা প্রথম মূলনীতিটি নিয়ে আলোচনা করেছি বেশ করে ইয়াতিমদেরকে লালন পালনের ক্ষেত্রে বলেছি যে তাদেরকে লালন পালনের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে বহু ঘোষণা এসেছে একজন ব্যক্তি তার কারণে দুনিয়া এবং আখেরাতে প্রচুর পরিমাণ কল্যাণে তিনি অংশীদার হবেন দু নম্বর যে বিষয়টি আমরা বলতে চাই তা হচ্ছে যে কন্যা সন্তান যারা রয়েছে বেশ করে আমরা ইয়াতিমদের কথা বলছি ইয়াতিমদের সম্পদগুলো রক্ষা করা ইয়াতিম মানে যার বাবা মারা গিয়েছে তার সম্পত্তিগুলো রক্ষা করা আমরা এই কথা কেন বলছি এই মূলনীতির কথা আমরা এই জন্য বলছি যে আধুনিক যুগে আপনি দেখুন জাহিলি যুগে তো হতোই এখনকার যুগে এরকম বহু রয়েছে যখন ভাই মারা যায় তখন তার সন্তান এতিম হয়ে যায় অন্য ভাইয়েরা বা অন্য বোনেরা বা চাচারা তখন তার সম্পত্তিগুলো এই এতিমদের সম্পত্তিগুলো তারা জোর দখল করে তারা নিয়ে যায় এদেরকে বঞ্চিত করে তারা তাদেরকে অনেক সময় তাদেরকে বিতাড়িত করে দেয় অনেক সময় তারা নিগৃহীত হয় ব্যাপকভাবে তারা নিগৃহীত হয় এই যে ইয়াতিমদের কথা বলছি এই ইয়াতিমদের ব্যাপারে জন্য রাসুল্লাহ সাল আলী আসসালাম আমাদেরকে তিনি সতর্ক করে দিয়েছেন তিনি বলেছেন আলা আল্লাহমা ইন্নি আল ইয়াতিম আ যে আল্লাহ আমি দুই দুর্বল এক হচ্ছে ইয়াতিম এবং দুই নম্বর হচ্ছে আলমার আ কন্যা শিশু শিশু কন্যা এই দুজনের যে হক রয়েছে এই হক বা এই অধিকার সম্পর্কে আমি খুব আশঙ্কা করছি হে আল্লাহ আমি বলছি যারা এই অধিকারগুলো যারা নষ্ট করবে তারা যাতে বিপদগ্রস্ত হয় তারা অপরাধী হবে তাদেরকে আমি অপরাধী বানাচ্ছি যারা এই এই কাজ করবে তাদেরকে আমি সাবধান করে দিচ্ছি আমি তাদেরকে বিপদের সংকেত বিপদের ব্যাপারে হারাজ মানে হচ্ছে বিপদ আমি তাদেরকে বিপদের ব্যাপারে তাদেরকে অপরাধের ব্যাপারে আমি তাদেরকে সতর্ক করে দিচ্ছি যে এটি অত্যন্ত অপরাধময় অত্যন্ত ভয়ঙ্কর একটি কাজ এমনি ওহার রিজু এখানে ওহারেজ শব্দটি খুবই খুবই গুরুত্বপূর্ণ যাই হোক প্রিয় আমরা এখানে যে বিষয়টি বলতে চাচ্ছি তা হচ্ছে ইয়তিমদের সম্পদ নিয়ে কিন্তু আমাদেরকে খুবই সাবধান থাকতে হবে আল্লাহ সুবাহনমতাল যখন কোরআন এই আয়টি নাজির করলেন ইবনে আব্বাস আল্লাহ তালহু তিনি বর্ণনা করছেন ইমাম হাকিম তার মোস্তাদেরকে হাদিসটি বর্ণনা করেছেন এবং ইমাম বখারি এবং মুসলিমের শর্ত অনুসারে হাদিসটি সহি তা হচ্ছে যে আল্লাহ সুবহানুমতালা বলেছেন ওয়ালা তাকরাবু মাল ইয়াতিম ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ এবং আল্লাহ সুবহান বলে ইন্নাল্লাযিনা ইয়াকুলুনা আমওয়াল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা যে তোমরা ইয়াতিমদের সম্পদের নিকটেও যাবে না কাছেও যাবে না তবে সর্বোত্তম পদ্ধতিতে তাদের কাছে যাবে হাত যতক্ষণ না তারা হাত লোক আসলে যতক্ষণ না সে বা আলেগ হয় বা আলেগা হয় তারা পরিণত বয়সে উপনীত হওয়ার আগ পর্যন্ত তোমরা তাদের সম্পত্তির কাছেও যাবে না অন্য আয়াত আল্লাহ সুফান্ত বলেছেন এটা সুরা ইসরায়ের তারপরে সুরা নিসায়ের দশ নম্বর আয়তা আল্লাহ সুফান্ত বলেছেন যে তোমরা ইয়াতিমদের সম্পদ যারা সম্পদগুলো খাবে না যারা ইয়াতিমদের সম্পদ খায় অন্যায়ভাবে তারা যেন তাদের পেটে আগুন খেলো এবং অচিরেই তারা জাহান নামে নিক্ষিপ্ত হবে এই আয়াত যখন নাজিল হয় তখন যাদের কাছে ইয়াতিম ছিল অনেক লোক তার ভাই মারা গিয়েছে বা এরকম তার ভাই ভাতি যারা তারা শিশুরা তারা রয়ে গিয়েছে ইয়াতিম তখন তারা কি করলো যাদের বাসায় ইয়াতিম ছিল ইয়াতিমদের সাথে তাদের খাবারগুলো তারা আলাদা করে ফেললো ইয়াতিমদের খাবার আলাদা রান্না হচ্ছে তাদের খাবার আলাদা ইয়াতিমদের পানিও আলাদা তাদের পানিও আলাদা ইয়াতিমদের জামা কাপড় আলাদা তাদের জামা সব কিছু আলাদা তারা করে ফেললো ইভেন ইয়াতিমদের জন্য যে খাবার রান্না করা হতো ওই খাবার যখন বেঁচে যেত ওই খাবারটি পর্যন্ত তারা স্পর্শ করতো না যতক্ষণ না এদের ইয়াতিমদের আবার যখন ক্ষুদা লাগবে তখন তারা খাবে তখন কাজটি কিন্তু খুবই জটিল হয়ে যায় ইয়াতিমদের সম্পত্তি নষ্ট হয় তাদের জন্য খাবার কখনো কম হয়ে যায় কখনো বেশি হয়ে যায় তাদের খাবারগুলো অন্য কেউ ধরছে না ফলে ইয়াতিমদের কষ্ট হয়ে যায় পরিবারের অন্য সদস্যদের জন্য এটা মেনটেন করা অত্যন্ত জটিল হয়ে যাচ্ছে ফাস্তদ্দালিকা আলাইহিম এটি তাদের জন্য কঠিন হয়ে গেল ফেদাইকার ওজালিক আলী রাসুলিল্লাহি সাল্লাম তখন তারা রাসুলের কাছে বিষয়টি বর্ণনা করলেন আমাদের এখানে যে বিষয়টি আমরা দেখি যে সাহাবাই কামরাদি আল্লাহ তালাহম তারা এতটুকু কথা শোনার পর পরে তারা কি করলো তাদের খাবার পানি ইত্যাদি সব কিছু তারা একেবারে আলাদা করে ফেলে ওইখানে তারা স্পর্শও করে না কারণ তাদের মধ্যে ভয় যে জাহান্নামের আগুন জাহান্নামের আগুন এটি আমরা খাচ্ছি এবং জাহান নামে যেতে হবে এই ভয়ে যখন তারা বিষয়টি এতটুকু পর্যন্ত গড়ালো রাসুলাম এটি শুনলেন শোনার পরে কোরআনে আয়াত নাজিল হলো ওয়াস আলুনাকে আনিল ইয়াতামা তারা ইয়াতিমদের সম্পর্কে আপনাকে প্রশ্ন করে বল ইসলাহুল্লাহম খায়ের তাদের জন্য কল্যাণ করা তাদের বিষয়গুলো তাদের যে বিভিন্ন সমস্যা আছে এগুলোকে সমাধান করা হচ্ছে কল্যাণকর আর ওয়াইন তুখলে তুহম যদি তোমরা তাদের সাথে মিলেমিশে বসবাস করো তাদের সম্পত্তিগুলোর সাথে তোমাদের সম্পত্তি যদি মিলিয়ে তারপরে যদি তোমরা সঠিক হিসাব নিকাশ মেনটেন করো যদি সেখানে তোমরা কোনো ধরনের লুকোচুরি এবং গেস অর্থাৎ চিটিং ডিসেপশন এটা যদি তোমাদের না থাকে তাহলে ফা এ নুকুম তারাও তোমাদের ভাই তোমাদের বোন অথবা it is permissible for you to admix your property with their property এবং তোমরা you should maintain a very good good accounting এটা মেনটেন করে তারপরে তোমরা সেখানে খেতে পারো ফাঁকালাতু আত আহম তখন তারা তাদের খাদ্য তাদের খাদের এতিমদের খাবার সাথে তারা মিলালো পানীয় তারা মিলালো এভাবে তারা একভাবে তারা বসবাস করা শুরু করলো unless or otherwise it could have become extremely difficult for them to maintain a good family environment Allah ভারত তাদের জন্য বিষয়টি সহজ করে দিয়েছেন আমাদের কাছে মূল বিষয় এখানে যেটি তা হচ্ছে যে ইয়াতিমদের ব্যাপারে যখন কোরআনে আয়াত নাজিল হয় তখন সাহাবাই কামরদি আল্লাহ তালানহম তারা কতটা সতর্ক হয়ে পড়লেন এবং কতটা ইমিডিয়েটলি তারা অ্যাকশনে চলে গেলেন আমাদেরকে মূলত এমন একটি দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করা দরকার তাহলে ইয়াতিমদের সম্পত্তিতে আমাদের দায়িত্ব কি ইয়াতিমদের সম্পত্তি আমাদের দায়িত্ব হচ্ছে ইয়াতিমদের সম্পদগুলো ঠিকভাবে লালন পালন এগুলোর পরিচর্যা করে সম্পদগুলো রক্ষণাবেক্ষণ করে এগুলো যাতে কোনো অবস্থায় নষ্ট না হয়ে যায় একদিক হচ্ছে এগুলোকে আমরা এমনভাবে ইনভেস্টমেন্ট করলাম বা এমনভাবে এগুলোকে ব্যবহার করলাম যে এগুলো সব খেয়ে দে আমরা শেষ করে ফেললাম অথবা এগুলোকে আমরা নষ্ট করে ফেললাম এর মাধ্যমে অথবা একটা ব্যাড ইনভেস্টমেন্ট এমন কোথাও ইনভেস্টমেন্ট করলাম যেখানে ইনভেস্টমেন্ট করার কারণে এগুলো সব ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে লস হয়ে যেতে পারে আবার এগুলোকে ইনভেস্টমেন্ট না করে এগুলোকে এমনি ফেলে রাখা তাহলে জাকাত সম্পত্তিগুলো কারণ এখান থেকে তো জাকাত দিতেই হবে সম্পদ থাকলে জাকাত দিতে হবে সম্পদ পাগলের থাকুক অথবা সম্পদ ছোট বাচ্চা বাচ্চাদের থাকুক অথবা একজন পরিণত বয়সের ব্যক্তির থাকুক তা কিছুই আসে জানা না সম্পদ থাকলেই তাকে জাকাত দিতে হবে অতএব তার জাকাত তার সম্পদগুলো খেয়ে ফেলবে এটি যাতে না হয় এই জন্য রাসুল্লাহ সাল্লাহ বলেছেন এবং মালিক তার মত্তা হাদিসটি বর্ণনা করেছেন মালিক বিন আনাস রাদি আল্লাহ তালাহু থেকে যে আন্না ওমর আবনুল খতাব রদি আল্লাহ তালাহু কল ওমর আবনুল খতাব রদি আল্লাহ তালন তিনি বলেছেন ইত্তাজিরুফি আমওয়াল সদাকা তোমরা ইয়াতিমদের সম্পত্তিগুলো নিয়ে ব্যবসা করো যে সদাকা জাকাত তাদের সম্পত্তিগুলো না খেয়ে ফেলতে পারে ইভেন আমর ইবনে সাহেব রদি আল্লাহ তালাহু বর্ণনা করেছেন তিরমিজি শরীফ হাদিসটি এসে যে রাসুল্লাহ সাল্লাহ হাসলাম একবার লোকদেরকে লক্ষ্য করে তিনি খোদবা বক্তৃতা তিনি বলেছিলেন আলা মান ওয়ালিয়া ইয়াতিমান লাহু মালুন ফালি ইয়াত্তাজির ফিহি তোমাদের কারো যদি এমন কোনো ইয়াতিম থাকে যার অভিভাবকত্বে তোমরা রয়েছ তাহলে তার সম্পত্তিগুলোতে তোমরা ব্যবসা করবে ওয়ালা ইয়াতরুক সে যাতে এই সম্পত্তিগুলো ফেলে না রাখে হাত্তা তাকুলহ সদাকা যাতে সদাকা বা দান জাকাত এই সম্পত্তিগুলো না খেয়ে ফেলতে পারে অতএব আমাদের ইয়াতিমদের সম্পত্তিগুলো রক্ষা করার জন্য আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং দেখুন আল্লাহ সুফান কোরআনে সুরা কাহাফে তিনি যখন হজরত মুসা আলি সালাতুসালাম এবং খেদির আলি সালাতুসালাম তারা দুজন তারা যখন যাচ্ছিলেন এবং সর্বপ্রথম তারা সর্বশেষ তারা ক্লান্ত হয়ে যান একটা জনপদে তারা ঢুকেন সেখানে তারা কিছু খাবার চান তাদের কাছে কিন্তু আবাউ ইউদয়ফুমা তারা তাদেরকে আপ্যায়ন করতে তারা নিষেধ করে যে না আপ্যায়ন করতে পারবো না কিন্তু তারপরে হজরত খিদির আলি সালাতুসালাম বললেন দেখো এই যে বাড়িটি দুজন ইয়াতিম বালকের ও আম্মাদুল আলী দুই ইয়াতিম বালকের তাদের ঘরটি ছিল তখন তিনি বলেন চলো আমরা ঘরটি নির্মাণ করে মুসা আলি একটু অস্বস্তিতে পড়েছেন আমাদেরকে একটু আপ্যায়ন তারপরে তাদের ঘরটি আমরা নির্মাণ করে তিনি নির্মাণ করে দিলেন পরবর্তীতে হজরত খিদির আলহি তিনি তার ব্যাখ্যা করলেন যে কারণ কি কারণ আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন যে আমি যাতে তাদের ঘরটি নির্মাণ করে দেই হাত্তাইয়াব লোগা আশুদ্দাহুমা ওয়াস্তাখ রিজা কাংজাহুমা এবং তাদের এখানে যে তাদের সম্পদ রয়েছে এই ঘরের মধ্যে তাদের বাবা মায়ের রেখে যাওয়া গুপ্তধন এগুলো যাতে তারা বের করে নিয়ে পরবর্তীতে তারা এগুলো ব্যবহার করতে পারে অতএব তাদের সম্পত্তিগুলো রক্ষা করার জন্য এখানে দেখুন হজরত খিদির আলি ইসাল্লাতাম ঘরটি পর্যন্ত নির্মাণ করে দিলেন যদিও তারা তাদের আপ্যায়ন করেনি এই জায়গা থেকে আমরা বুঝতে পারি তাদের সম্পত্তি রক্ষা করার জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই কনসার্ন থাকতে হবে আমরা তৃতীয়ত ইয়াতিমদের কেনি আমাদের তৃতীয় যে মূলনীতি তা আমাদের তাদের প্রতি আমাদের দায়িত্বকে সেই দায়িত্বের তৃতীয় মূলনীতিটি হচ্ছে যে ইয়াতিম যদি কোনো ব্যক্তি মারা যাওয়ার কারণে তার সন্তান যদি ইয়াতিম হয়ে যায় তাহলে তার স্ত্রী ওই ব্যক্তির স্ত্রী এই এই ইয়াতিমদের মা যদি তাদেরকে নিয়ে তিনি থেকে যান তাদেরকে তিনি লালন পালন করেন তিনি অন্যত্র কোথাও বিয়ে শাদী না করেন এদের জন্য এদের কল্যাণে এদেরকে লালন পালন করতে গিয়ে তাহলে তার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে যে কি বিশাল নেয়ামত কি বিশাল মর্যাদা রয়েছে সে মর্যাদার কথা এবার আপনাদের সামনে উল্লেখ করছি ইমাম আবু দাউদ ইমাম আবু ইয়ালা আউফ ইবনে মালিক রাদি আল্লাহ থেকে বর্ণনা করছেন রাসুল্লাহ সাল্লাম তিনি নিজে বলেছেন আনা আমি ওয়া ইমর আতুন সাফ সাফা আল খাদ্দাইন এবং এমন এক নারী যেই নারী তার স্বামীর মৃত্যুর কারণে সে কষ্ট কষ্টে তার সন্তানদেরকে লালন পালন করতে গিয়ে কষ্টে তার চোয়ালের তার মুখে কালো দাগ পড়ে গিয়েছে তার শরীরে ভিন্ন বর্ণ গ্রহণ ভিন্ন বর্ণ ধারণ করেছে তার শরীর তার শরীর হয়তো আগে সাদা ছিল বা সুন্দর ছিল ফর্সা ছিল অথবা অন্য কোনো কালার ছিল এখন রক্তাভ কালার ছিল লাল কালাভ ছিল এখন সেখানে কালো কালো দাগ পড়ে গেছে তার মুখে তার চোখে তার শরীর অন্য জায়গায় তার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে কারণ হচ্ছে তার সন্তান দেখে লালন পালন করতে গিয়ে তার কষ্ট হয়েছিল রসলাম বলেছেন এই নারী আমাত আন মিন জাউজিয়া যার স্বামী মারা গিয়েছে এবং সে সন্তানদেরকে লালন পালন করতে গিয়ে কষ্টে এতটা বিবর্ণ ধারণ করেছে ফসবারত আলা ওয়ালাদিহা সে তার সন্তানকে লালন পালন করার জন্য ধৈর্য ধারণ করেছে কষ্ট করেছে কাহা তাই নেফিল জান্না আমরা দুজন জান্নাতে এইরকমভাবে থাকবো এটা বলে রসুলাম তার দুটো আঙ্গুলকে এভাবে দেখালেন অর্থাৎ এই নারী এবং রসুলাম জান্নাতে তারা দুজন এইরকম থাকবে দুজনের মর্যাদা আল্লাহ ও তারা এরকম করে দেবেন রসুলামের জন্য তো রাসুল হিসেবে তার অন্য মর্যাদা আছে কিন্তু অন্য কারণে দুজন জান্নাতে এরকম থাকবে দুজনের জান্নাতে একই জায়গায় তারা বসবাস করবে একই জান্নাত তাদের থাকবে আল্লাহ সুবহান তাদেরকে এত সম্মানিত এত মর্যাদাবান জান্নাত আল্লাহ সুবহান তারা তাদেরকে প্রদান করবেন এখানে প্রিয় দর্শক ইমাম আবু দাউদ রহমল্লাহ তিনি হাদিসটিকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি এই হাদিসের আরেকটু বক্তব্য উল্লেখ করেছেন রাজুসলাম বলেছেন তিনি বলেন যে জা তামান সবিন ওয়া জামালিন এমন একজন নারী ওই নারী তার সৌন্দর্য রয়েছে ওই নারীর পজিশন তার বংশীয় পজিশন তার নিজস্ব পজিশন সে পড়াশোনা ইত্যাদি দিক থেকে সে কিন্তু অনেক অগ্রগামী সে ইচ্ছে করলে অন্য ভালো কোথাও তার বিয়ে হয়ে যেতে পারত কিন্তু হাবাসাত নাফসা আলা ইয়াতামাহা বানাও তারা তিনি তার এই এতিম সন্তানগুলোকে রক্ষা করার জন্য সে তার নিজকে সংবরণ করেছে নিজকে সে ধৈর্য ধারণ করে রয়েছে সে তার নিজকে ধৈর্য ধারণ করে রয়েছে আত্মা বানাও আও মাতু যতক্ষণ না এই সন্তানগুলো বড় হওয়া পর্যন্ত বড় হওয়া পর্যন্ত তারা পরিণত বয়সে উপনত হওয়া পর্যন্ত তিনি তাদেরকে এভাবে রক্ষণাবেক্ষণ করেছেন রাসুল ইসলাম বলেছেন আমি তা তিনি জান্নাতে আমার কাছাকাছি থাকবেন এরকম মর্যাদা আল্লাহ সুবহান তাদেরকে প্রদান করেছেন তাহলে আমরা এখানে কন্যা শিশুদের নিয়ে কথা বলেছি ইয়াতিমদের নিয়ে কথা বলেছি তাদের প্রতি স্পেশাল কেয়ার কন্যা শিশুদের নিয়ে স্পেশাল কেয়ারের ব্যাপারে আমরা তিনটি বিষয় বলেছি তাদেরকে অপছন্দ করা যাবে না তাদের উপরদেরকে তাদের উপর ছেলেদেরকে প্রাধান্য দেওয়া যাবে না অতএব আর তিন নম্বর হচ্ছে তাদেরকে লালন পালন উত্তমভাবে লালন পালন করা উত্তম শিক্ষা তাদেরকে প্রদান করা এটি করলে আল্লাহ সুবাহানুতার জান্নাতে বিশাল মর্যাদা তাদেরকে প্রদান করবেন আমরা ইয়াতিমদের ব্যাপারে বলেছি যে ইয়াতিমদেরকে কেউ যদি লালন পালন করে উত্তমভাবে তালিম তারবিয়া তাকে প্রদান করে তার তাদের সন্তুষ্ট রাখে তাহলে আল্লাহ সুফহানুয়া তারা সে কারণে সন্তুষ্ট হবেন এবং এই ব্যক্তি এবং জান্নাতে রাসুল ইসলাম একই সাথে থাকবেন দু নম্বরে আমরা এখানে বলেছি ইয়েতিমদের সম্পত্তিগুলো যাতে কোনোভাবে নষ্ট না হয়ে যায় কোনো অবস্থায় আমরা নিজেরা খেয়ে অথবা অন্যকে খাওয়ার উপযুক্ত করে দিয়ে বা জাকাত সেগুলোকে নষ্ট খেয়ে ফেলবে এরকম পরিস্থিতি যাতে না হয় সেগুলোকে লালন পালন করা তত্ত্বাবধান করা ব্যবসা বাণিজ্যে খাটানো ইত্যাদি করা এবং তিন নম্বর হচ্ছে কোনো একজন নারী তিনি যদি তার ইয়াতিম সন্তানগুলোকে লালন পালন করার জন্য থেকে যান তাহলে রসুলামের সাথে তিনি জান্নাতে থাকবেন এই একই মর্যাদা আল্লাহ সুবহানুয়া তারা তাকে প্রদান করবেন এই হচ্ছে প্রিয় দর্শক এই দুটো বিষয়ে আলোচনা আর আমরা যেই আলোচনা করেছিলাম যে যে শিশুদের সাথে একটা মনগত সম্পর্ক তৈরি করা সেখানে আমরা আটটি মূলনীতির কথা বলেছি সর্বশেষ যে মূলনীতি সেই মূলনীতিটি হচ্ছে শিশুদেরকে ভালোবাসা শিশুদের সাথে মনস্তাত্ত্বিক সম্পর্ক তৈরি করা কিন্তু এই সম্পর্ক তৈরি করা এবং এই ভালোবাসার ক্ষেত্রে অবশ্যই ভারসাম্য রক্ষা করতে হবে এমন অবস্থা যাতে আমরা কোনোভাবে না করি তাদেরকে এত বেশি ভালোবাসি যে তারা এখন কোনো কেয়ারই করছে না আমাদের ব্যাপারে তাদের কোনো সম্মান মর্যাদাবোধ ভয় ভীতি আশঙ্কা কোনো কিছু কাজ করে না আবার তাদেরকে একেবারেই ভালোবাসি না অতএব তারা ছন্ন ছাড়ার মতো জীবনযাপন করে তারা আমাদের সন্তুষ্টি আমাদের ভালোবাসা ভালো লাগা এগুলোকে তারা একেবারেই কেয়ার করে না এই দু এক্সট্রিম পজিশনস আর extremely negative in Islam will have to strike a balance between this two এই দুটোর মধ্যখানে একটি অবস্থান একটি রাস্তা একটা পথ তৈরি করে আমাদেরকে শিশুদেরকে ভালোবাসতে হবে একদিকে তাদেরকে শাসন করতে হবে অন্যদিকে তাদেরকে সোহাগ করতে হবে শাসন এবং সোহাগ ভালোবাসা এবং শাসন এই দুটোর মধ্যখানে আমাদেরকে অবস্থান করতে হবে আমরা এখন আমাদেরকে কেউ প্রশ্ন করতে পারেন যে ভালোবাসবো আবার শাসন করব এটি আসলে কিভাবে সম্ভব আমরা বলছি যে তিনটি মূলনীতির আলোকে এটি আমাদেরকে করতে হবে প্রথম হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসুলের সন্তুষ্টির উপরে আমরা আর কাউকে প্রাধান্য দেব না আল্লাহ এবং আল্লাহ রাসুলের সন্তুষ্টি আল্লাহর দেয়া শরিয়াত আল্লাহর দেওয়া যে শরীর হচ্ছে জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থায় অবশ্যই অবশ্যই শিশুদেরকে এর মধ্যেই রাখতে হবে এই গন্ডির মধ্যেই অতএব আমাদেরকে কোনো অবস্থায় দেখানোর কোনো কোনো অবস্থায় এটি করার কোনো সুযোগ নেই আল্লাহর ভালোবাসা এবং রাসুলের ভালোবাসার উপরে শিশুদেরকে সন্তানদেরকে সে যেই হোক না কেন কাউকে ভালোবাসার কোনো সুযোগ নেই আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসার উপর অতএব তারা যদি আল্লাহ এবং আল্লাহ রাসুলের দিন এর বাহিরে কোনো কাজ করে তাহলে তাদেরকে শাসন করতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের দিনের মধ্যেই তাদেরকে যেই কোনো অবস্থায় তাদেরকে অবশ্যই অবশ্যই রাখতেই হবে তাদেরকে এমন এক এমন এক দৃষ্টিভঙ্গি এমন এক শিক্ষা এমন এক দীক্ষা প্রশিক্ষণ তাদেরকে দিতে হবে যে তারা অবশ্যই প্রতি মুহূর্তে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসার জন্য তারা কাজ করবে সেই গণ্ডির মধ্যেই তারা তাদের জীবন যাপনকে সীমাবদ্ধ রাখবে ইমাম বখারি এবং ইমাম মুসলিম রাহেমুল্লাহ ইমাম নাসাই রাহেমুল্লাহ আনাসরদি আল্লাহ তার থেকে হাদিস বর্ণনা করেছেন রাসুল্লাহ সুসলাম বলেছেন ওয়াল্লাদি নাফসি বিয়াদি সেই সত্তার কসম করে বলছে যার হাতে আমার প্রাণ লাই মিনা হাদুকুম হাত্তা আকুনা হাব্বাই ইলাইহি মিম ওয়ালিদি ওয়া ওয়ালিদি আন্নাসি আজমাইন কোন একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত সত্যিকার ইমানদার হবে না যতক্ষণ সে আমাকে ভালোবাসে আমি তার কাছে অধিকতর প্রিয় হই তার পিতামাতা ইভেন তার সন্তান সন্ততি এবং সারা পৃথিবীর মানুষ সকলের চেয়ে যদি বেশি প্রিয় আমি তার কাছে না হই তাহলে সে সত্যিকার অর্থে কোনো ইমানদারই নয় অতএব রাসুল ইসলামকে ভালোবাসে এটা ইমানের অংশ এটা ইমানের অংশ এটা আমাদের আকিদার অংশ তাকে ভালোবাসতেই হবে এর কোনো অন্যথা নেই ইভেন সব কিছুর উপর রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে আমরা রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের এই ভালোবাসার কথা আমরা দেখি যে রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তাকে ভালোবাসা রাসুল ইসলামকে ভালোবাসা এটি ইমানের অংশ কিন্তু রাসুল্লাহ সাল্লাম আবার শিশুদেরকে ভালোবাসতেন অতএব রাসুলকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা এবং শিশুদেরকে ভালোবাসা এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স তৈরি করতে হবে রাসুলসলামকে এবং আল্লাহকে ভালোবাসতে হবে সর্বোত্তমভাবে সর্বশ্রেষ্ঠ ভালোবাসা এখানে তারপর তাদের ভালোবাসাকে রক্ষা করেই শিশুদেরকে এবং অন্যদেরকে ভালোবাসা একবার দেখা গেল যে হাসান রদি আল্লাহ তালানহ তিনি একবার হোচট খেয়ে পড়ে গেলেন রসুলাম মসজিদে মেম্বারে তিনি খোদবা দিচ্ছিলেন রসুলাম তখন খোদবা বন্ধ করে মেম্বার থেকে তিনি নেমে দ্রুত তিনি গিয়ে হোসেন রদি আল্লাহ হাসান রদি আল্লাহ তিনি কোলা করে তিনি নিয়ে আসলেন এবং এসে তিনি আবার মেম্বারে বসে আয়াতটি তেলাবাদ করলেন ইন্নামা আমওয়ালুকুম আউলাদুকুম ফিতনা তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের সম্পদগুলো আসলেই ফিতনা আসলেই ফিতনা যেমন এখানে হাসান রদি আল্লাহ তানু পড়ে যাওয়ার কারণে তিনি খুদ্া বন্ধ করে দিতে হলো তাকে তুলে নিয়ে আসার জন্য এটা বলে রসুলাম পজিটিভলি তিনি বললেন যে সন্তানগুলো আসলে ফিতনা এগুলো আকর্ষণের বিষয় রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম অন্য জায়গায় রাসুল ইসলাম বলেছেন যে তারা ফিতনা কিভাবে তারা আমাদেরকে কিভাবে আকর্ষণ করে সে বিষয়টি অবশ্য আমরা পরে আলোচনা করছি এখানে ইব্রাহিম আলি সালাতাম এর কথা আমরা দেখি যে ইব্রাহিম আলি সালাতাম তিনি ইব্রাহিম আলি সালাতাম তিনি কিন্তু তার আপন সন্তানকে তিনি কোরবানি করে দিচ্ছিলেন মহান আল্লাহ সুবহান ও তার সন্তুষ্টির জন্য অতএব আপন সন্তানদেরকে প্রয়োজনে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করে দেয়া তার মানে হচ্ছে আল্লাহ এবং তার রাসুলকে প্রাধান্য দেয়া আল্লাহ এবং তার রাসুলকে প্রাধান্য দেয়া এটি হচ্ছে আমরা এর আগে আবদুল্লাবিন উবাইবিন সালুল তার কথা বর্ণনা করেছিলাম যে তার সন্তান তার নাম আবদুল্লাহ তিনি রাসুল ইসলামের কাছ থেকে যখন শুনলেন যে আবদুল্লা ইবনে উবাই ইবনে সেলুল সে রাসুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন কথা বলে সুরা মুনাফেক উনি যে আয়াতটি এসেছে তখন তিনি বললেন যে আমি আমার বাবার বিচার করব এবং তিনি নাঙ্গা তলোয়ার নিয়ে মদিনায় ঢুকার প্রান্তে সেই পথে মধ্যে তিনি বসে থেকে বলেন হে মুনাফেক তুমি নাকি বলেছ যে মর্যাদাবান যারা তাদেরকে তাদেরকে তারা মর্যাদাহীনদেরকে মদিনা থেকে বের করে দেবে আজকে তুমি জেনে রাখবে সারা দু মদিনা মানুষ জানবে যে কে মর্যাদাবান এবং কে হীন কে হীন এবং কে মর্যাদাবান আমি বুঝিয়ে দিচ্ছি যে তুমি হীন তুমি আল্লাহ এবং আল্লাহ রাসুলের অনুমতি ছাড়া তুমি মদিনায় প্রবেশ করতে পারবে না অতএব হীনকে এবার তোমাকে আমি বুঝিয়ে দেব এই হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে প্রাধান্য দেওয়ার এক্সাম্পল এইভাবে আমাদের সন্তানদেরকে আমাদেরকে ভালোবাসার বিষয়টি বোঝাতে হবে দেখাতে হবে প্রিয় দর্শক আমরা সন্তানদেরকে ভালোবাসার ক্ষেত্রে যে আমরা বলেছি একটা ভারসাম্য রক্ষা করা এই ভারসাম্য রক্ষা করা আরও দুটো মূলনীতি আছে সেই মূলনীতি ইনশাল্লাহ আমরা আগামী পর্বে আলোচনা করব তখন আপনারা আমাদের সাথে জয়েন করবেন সেই প্রত্যাশায় ওয়াহাদামা আইন্দি ওলা আলম ওসল্লাহ সুবাহ تعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته